يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله নাহমাদুহু অনুসল্লি আলা রসুলিহিল করিম আম্মা বাদ রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সকল মুমিন পিতার জন্য আদর্শ তিনি সাতজন সন্তানের জনক ছিলেন তিনজন ছেলে সন্তান কাসিম আবদুল্লাহ ইব্রাহিম আল্লাহ আনহুম এবং চারজন মেয়ের সন্তান জাইনাব রোকাইয়া উম্মে কুলসুম এবং ফাতিমা আল্লাহ আনহুন্না রাসুলের সন্তানদের নামের প্রতি লক্ষ্য করলেই বোঝা যায় সুন্দর এই নামগুলো তিনি বাছাই করেছেন বেশ যত্নের সাথে সন্তানদের সুন্দর নাম রাখার প্রতি উৎসাহ দিতেন তিনি যাদের নাম অসুন্দর হতো তাদের নাম পরিবর্তন করে সুন্দর নাম রাখতেন সাহাই মুসলিমে বর্ণিত হয়েছে আনাসরাদি আল্লাহ তালাহু বলেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এক সকালে জানালেন আমার একটি সন্তান জন্ম নিয়েছে রাতে আমি তার নাম রাখলাম আমার পিতা ইব্রাহিমের নামে রাসুলের সন্তানদের মধ্যে কন্যারাই কেবল জীবিত ছিলেন পুত্র সন্তানগণ শৈশবে মৃত্যুবরণ করেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার কন্যাদের খুব ভালোবাসতেন এবং সম্মান করতেন তাদের নিয়ে তিনি অনেক বেশি খুশি ছিলেন এখানে কন্যার পিতাদের শেখার আছে অনেক কিছু কন্যা সন্তান যত বেশি হোক পিতার উচিত তাদের নিয়ে খুশি প্রকাশ করা এই অমূল্য নেয়ামতের জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করা এবং তাদের যথাযথ তালিম তেরবিয়াতের দিকে মনোযোগী হওয়া সাহি বোখারিতে এসেছে রাসুল সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন মানি বিতুলিয়া মিন হাদিহিল বানাথি বিষাই ইন কুন্নালাহু সিত্তাম মিনান নার কাউকে যদি কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করা হয় তবে সে জাহান্নাম ও তার মাঝে প্রতিবন্ধক হবে পিতার অন্যতম কর্তব্য হচ্ছে কুফু দেখে দিনদার ও উত্তম চরিত্রবান ছেলের সাথে কন্যার বিয়ে দেয়া এটি পিতার উপর ওয়াজিব রাসুলুল্লাহর কন্যাদের স্বামীদের দিকে তাকালে দেখা যায় তিনি কন্যাদের বিয়ে দিয়েছেন মক্কার শ্রেষ্ঠ পুরুষদের সাথে জয়নাবের স্বামী আবুল আস আরবের শ্রেষ্ঠ পুরুষদের অন্যতম ছিলেন রোকাইয়া আর উম্মে কুলসুমের স্বামী ওসমান রাদি আল্লাহান আর ফাতিমা রাদি আল্লাহ তালানহের স্বামী আলী রাদি আল্লাহানহের কথা তো আর বলার অপেক্ষা রাখে না বিয়ের পরও রাসুল সাল্লাহ আলী সাল্লাম কন্যাদের খোঁজখবর নিতেন তাদের সুখময় দাম্পত্য জীবনের জন্য দোয়া করতেন তাদেরকে সবর ও দুনিয়া বিমুখতা অর্জনের শিক্ষা দিতেন তাদেরকে বিভিন্ন উপকারী দোয়া শেখাতেন আমালুল্লিয়মিউল্লাইলা গ্রন্থে হাসান সনদে বর্ণিত একটি হাদিস এসেছে আনাসবিন বিন মালিক রাদি আল্লাহ তালাহু বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম ফাতেমা রাদি আল্লাহ আনহাকে বলতেন ফাতেমা সকাল সন্ধ্যায় তুমি এই দোয়া পড়বে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম برحمتك أستغيث أسلح لي কুল্লাহ كله ولا تكلني ইলা نفسي طرفة আইন প্রিয় নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম কখনো সন্তানদের জন্য হাদিয়া তোফা পাঠাতেন মাঝে মাঝে তাদের দেখতে যেতেন প্রিয় ভাই রাসুলুল্লাহর সিরাত থেকে আমরা মাত্র কয়েকটি দৃশ্য তুলে ধরলাম আপনি যদি একজন আদর্শ সফল পিতা হতে চান তাহলে সিরাত অধ্যয়ন করুন পিতা হিসেবে কেমন ছিলেন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম সে সম্পর্কে বিস্তারিত জানুন প্রিয় নবীর অনুসরণেই রয়েছে আমাদের উভয় জাহানের কল্যাণ ও সাফল্য আল্লাহ তালা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে উল্লাহর সুন্নাকে ধরার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন